আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দোলাতে শিশু মরি নবী মোস্তাফা গো আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তা তারা দোলা দিত আরে দোলাতে দোলাতে দোলত শেষ মরে নবী মোস্তাফা গো চাঁদের আলো চোরাই দেখো ওই মাহানি পারি ঘরে এসেছে দেখো নোরি নবী মুস্তাফা গাজে চাঁদের আলো ছড়াই দেখো ওই মা হালিমার ঘরে এসেছে দেখো নোর নবী মুস্তাফা গাজে আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দোলত শিশু মোর নবী মুস্তাফা গো আকাশ বাতাস নদ নদী বলে পাহাড় পর্বত নূরে টোলাই এসেছে দেখো নূর নবী হাজরা আকাশ বাতাস নদ নদী বলে পাহাড় পর্বত তোলাই এসেছে দেখো নূর নবী হাজরা আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা তোলা দিত আর দোলাতে দোলাতে দোলত শিশু মোর নবী মোস্তাফা গো টোনো ময়না পাখি বলে কাকা তোয়া তোরা দেখে যা এসেছে সৃষ্টির সেরা টুনটুনিয়ার ময়না পাখি বলে কাকা তুয়া আইনা তোরা দেখে যা এসেছে সৃষ্টির সেরা আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দোলত শিশু মোর নবী মুস্তাফা গো শেষ কথা কবে যাব ওই মদিনায় নূর নবী রওজা কবে যাব ওই মদিনাই নূর নবী রমজা আমি সূরজ আসাই বসে দিন গোনে যায় কবে যাব ওই মদিনাই নূর নবী রমজা আমি সূরজ আসাই বসে দিন গোনে যায় আমার নবী যে যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুলিত শিশু মোর নবী মোস্তাফা গো আর দোলাতে দোলাতে দুলিত শিশু মোর নবী মোস্তাফা গো